সোহাগার কাননে আমি যেতে চাই রক্ত ভেজা পথে চলে যেতে চাই সোহাগার কাননে আমি যেতে চাই রক্ত ভেজা পথে চলে যেতে চাই শহীদি মরণে আমি সুখ পেতে চাই জীবন দিলিয়ে আমি সুখী হতে চাই শহীদি মরণে আমি সুখ পেতে চাই সুখী হতে চাই আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা সুহাদার কাননে আমি যেতে চাই রক্ত ভেজা পথে চলে যেতে চাই সুহাদার কাননে আমি যেতে চাই রক্ত ভেজা পথে চলে যেতে চাই জালিমের কালো থাবা ঘুরিয়ে দিতে আহ্বান করি আমি শহীদি পথে নিপীড়িত আহ্বান করি আমি শহীদি পথে নিপীড়িত জনতার পাশে দাঁড়াতে যেতে হবে যে যাদের ভুলে পথে আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা সুহাদার কাননে আমি যেতে চাই রক্ত ভেজা পথে চলে যেতে চাই সুহাদার কাননে আমি যেতে চাই রক্ত ভেজা পথে চলে যেতে চাই বুক ভরা দেখা নিয়ে বলি আজ তাই নবীজির নাই বিলাসিতা ছেড়ে তাই চলো না সবাই একে সাথে করি বন ময়দানে যাই বুক ভরা ব্যথা নিয়ে বলি আজ তাই নদীজির পথ ছাড়া কোনো সুখ নাই বিলাসিতা ছেড়ে তাই চলো না সবাই একে সাথে পরিবন বন ময়দানে যাই আমার জীবন এই বাসনায় সাধনা আমার জীবনে এই কামনা এই বাসনায় সাধনা সুহাদার কাননে আমি যেতে চাই রক্ত ভেজা পথে চলে যেতে চাই সুহাদার কাননে আমি যেতে চাই রক্ত ভেজা পথে চলে যেতে চাই শহীদ মরণে আমি সুখ পেতে চাই জীবন দিলিয়ে আমি সুখী হতে চাই শহীদ মরণে সুখ পেতে চাই জীবন বিলিয়ে আমি সুখী হতে চাই আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা আমার জীবনে এই কামনা এই বাসনা এই সাধনা আমার জীবনে এই কামনা এই বাসনায় সাধনা আমার জীবনে এই কামনা এই বাসনায় সাধনা